ইন্নামাল মুশরে আর নাজাসুন আল্লাহ পাক বলছেন মুশরেকরা হলো নাপাক মুশরেকরা নাপাক মক্কার এরিয়ার ভিতরে মদিনার হারামের সীমানার মধ্যে মুশরেকদের ঢোকা নিচে এটার মানে এই নয় যে তাদের শরীর নাপাক অনেক মুশরেক আছে আমাদের চেয়েও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু তাদের শরীর হাত পরিষ্কার হয়তো হাত ধুয়ে নিয়েছে সাবান দিয়ে তার হাতে ধরা কোনো জিনিস আমি নিতে পারছি কিনা সেটা ভিন্ন ব্যাপার কিন্তু তাদের যে পবিত্রতা তাদের নাপাক অপবিত্র সে অপবিত্রটা কি শারীরিক না তাদের আকিদাগত অপবিত্রতা আকিদাগত অপবিত্রতা তাহলে মানুষের পবিত্রতা একটা হলো অন্তরকে পরিষ্কার করা সালাতে দাঁড়ানোর আগে মনের ভিতর থেকে সমস্ত রিয়া তারপরে দুনিয়ার চাওয়া পাওয়া দুনিয়াবি লাভ লোকসান সব হিসাব বাদ দিয়ে সেরেফ আল্লাহর সন্তুষ্টির জন্য দেলটাকে আগে পরিষ্কার করে নাও এরপরে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শরীরটা পবিত্র হতে হবে যে কাপড় পরে এবাদত করতে হবে সে কাপড়টাও পরিষ্কার হতে হবে পবিত্র হতে হবে আবার যেখানে এবাদত করব সে জায়গাটাও পবিত্র হতে হবে মানুষের শারীরিকভাবে মানুষ অপরিষ্কার অপরিচ্ছন্ন বা অপবিত্রতা দুই রকম একটা হলো বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক একটা হলো এক্সটার্নাল একটা হলো ইন্টারনাল একজন লোক তার উপর গোসল ফরজ হয়ে গেছে একজন লোক তার উজু ভেঙে গেছে এর একটা পবিত্রতা দরকার যার গোসল ফরজ তার গোসল দরকার আর যার উজু নাই তার উজু দরকার এটা একটা বিষয় আর একটা বিষয় আছে যে শরীরে কিছু নাপাক জিনিস লেগে গেছে কাপড়ে কিছু নাপাক জিনিস লেগে গেছে শরীরে নাপাক জিনিস যদি লেগে যায় তাহলে যেখানে লেগেছে সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে কাপড়ে যদি লাগে তাহলে কাপড়ে ধুয়ে পরিষ্কার করতে হবে যদি জুতায় লাগে তাহলে জুতা হয় ধুয়ে ফেলতে হবে নতুবা মাটিতে ঘষে সেটা পরিষ্কার করে নিতে হবে আর কিছু কিছু না পাকি আছে ওটা শুকিয়ে গেলে শেষ হয়ে যায় যেমন মলমূত্র মলমূত্রটা এটা গায়ে লাগলে সমস্যা কাঁচাটা শুকনা শুকনা জিনিস গায়ে লেগে গেছে অথবা এই কাপড়ের মধ্যে পেশাব ছিল এই পেশাবওয়ালা কাপড়টা গায়ে লেগেছে কিন্তু পেশাবটা শুকিয়ে যাওয়ার পরে তখন সেটার ক্ষতিকারক মারাত্মক নেই আর যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল যেসব প্রাণীর গোস্ত খাওয়া হালাল সেরে পুঁট বাদে বাকি সমস্ত প্রাণীর মলমূত্র এটা অপবিত্র নয় যেসব প্রাণীর গোস্ত খাওয়া হালাল মাকুলুল্লাহাম বলা হয় এটার মলমূত্র অপবিত্র নয় যেমন আপনি গরু পালেন ছাগল পালেন গরুর চনা লাদা ছাগলের চনা লাদা এগুলি যদি শরীরে একটু লেগে যায় গরু পালতে পালতে আমরা তো আগে গরু পালতাম গরুর দুধ দহন করে বাজারে বিক্রি করতাম ঘাস দিতাম গরুকে খাবার গরু আমাদের হালের গরুও ছিল আবার দুধের গরুও ছিল বাড়িতে কৃষকের ছেলে আমরা তো গরু পালতে গিয়ে উজু করে আসছি মাগরিব পরব হঠাৎ করে গরু ছুটে গেছে ধরে বেঁধতে গিয়ে দেখা গেছে লাদা সোনা গায়ে লেগে গেছে তো এটু আড্ডুক যদি লাগে তো কোনো সমস্যা নেই কথাটা ঠিক এমন যে হালাল প্রাণীর মলমূত্র যদি শরীরে একটু লাগে তাহলে কোনো সমস্যা নেই এই কথাটুকুই আমাদের এক দিনী ভাই বলতে গিয়ে একটু বেশি করে বলেছেন এক বালতি গরুর সোনার মধ্যে কি বলে কাপড় চুবিয়ে নেন চুবিয়ে নিয়ে তারপর সালাদা আদায় আমি চুবাইতে যাবো কেন চুবাইতে যাবো কেন আর চুবানোর দরকার আমার কাপড়টা নিয়ে লাদা চুনার মধ্যে চুবাই নিয়ে তারপর আমি সালাত আদায় করবো বেচারা বলতে চেয়েছেন ভালো কথাই বলছেন যে এটা হারাম নয় মানে এটা নাপাক নয় কিন্তু মানুষের প্রস্রাব পায়খানা এক ফোটা লাগলেই কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে আমাদের সালাদ সিয়া সালাদ ঠিক হবে না এই কথাটাই বলতে গিয়ে একটু মোবাইল লাগা হয়েছে আগের এই পরেরটুকু আর বলেনি পরেরটুকু cutting master cutting master cutting করার সময় পরেরটুকু আর বলেনি যে মানুষের প্রস্রাব বা পায়খানা মলমূত্র লাগলে এই ক্ষতি প্রাণীর মধ্যে কিছু প্রাণী আছে যেগুলোর রক্ত প্রবাহিত নয় রক্ত প্রবাহিত নয় যেগুলি যেমন পিঁপড়া ওড়লা বা ডাই কেন্যা এরকম আছে না কিছু এরকম প্রাণী আছে যেগুলি জমিনে বিচরণ করে যার শরীরের প্রবাহিত রক্ত নাই পিঁপড়ারে জব করলে রক্ত পাওয়া যাবে না মাসিকে জব করলে রক্ত পাওয়া যাবে না ওর ভিতরে প্রবাহিত রক্ত নাই এই সমস্ত প্রাণী এগুলি নাপাক নয় তবে মাসির পাখাতে প্রয়োজন থাকে যেটা সহি মুসলিমের হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ইজা ওকাজ দুবাবু ফি সারাবি আহাদিকুম ফাল হু সুম্মাল ইয়ানজিহু ফাইন্নাহু ফি আহাদি জানাহাই দাউন ওয়াল আখারি শিফা রাহ মুসলিম সহিহ মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের তরল খাদ্যের মধ্যে যখন মাসি পড়ে যায় তখন মাসিটাকে চুবিয়ে দাও ডালের মধ্যে ঝোলের মধ্যে শরবতের মধ্যে মাসি যদি পড়ে যায় মাসিটাকে চুবিয়ে দাও কেন ফাইনাফি আহাদি হে দাউ নফিল আকারে শেফা মাসির দুই পাখার এক পাখার ভিতরে রয়েছে রোগ জীবন আর এক পাখায় রয়েছে তার প্রতিষেধক যখন মাসি শরবতের মধ্যে পড়ে তখন শয়তান ওই যেই পাখাতে রোগ জীবাণু ওই পাখাটা ডুবাই দেয় দেখবেন যে মাসি অনেক সময় কায়ত হয়ে শরবতের ভিতরে কাজ হয়ে ঘরে ডালের মধ্যে ঘুরে কাজ হয়ে যায় কারণ ওই পাখাটা চুবাই দেয় রসুল্লাহ সাল্লাম বলেন পুরোটা চুবিয়ে দাও তারপরে ফেলে দাও ফেলে দিয়ে মানাহার করো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঘিয়ের মধ্যে ইঁদুর পরে গেছে ঘিয়ের মধ্যে ইঁদুর পরে গেছে ইঁদুর পরে মারা গেছে বা বিড়াল পরে মারা গেছে বা মানে লিকুইড গুড়ের মধ্যে এই জাতীয় কিছু প্রাণী করে মারা গেছে এখন কি উপায় যদি লিকুইড একদম তরল হয় যার মধ্যে সাঁতার কাটা যায় তাহলে পুরা ঘিটা ফেলে দিতে হবে ওটা খাওয়া যাবে না লিকুইড তরল গুড় যদি হয় তাহলে পুরাটাই ফেলে দিতে হবে আর যদি কি বলে আপনার জমানো হয় জমানো ঘি কিন্তু এক জায়গায় পড়েছে ওই জায়গায় আছে আর নড়াচড়া বেশি করতে পারেনি কারণ এত তরল নয় একটু একটু নরম নরম কিন্তু এত তরল নয় গুড়ের মধ্যে আখের গুড়ের মধ্যে খেজুরের গুড়ের মধ্যে বিভিন্ন আইটেম হয় কত কিছু ল্যালপা ল্যালপা হয় মানে একদম তরল তেলের মতো ভেসে বেড়ায় আর কতগুলি আছে চাক্কা হয় আর কতগুলি আছে মিডিয়াম ঝোলা গুড়ের মতো তো ওই যে ঝুলাগুড়ের মতো যদি হয় সেখানে যে হাঁটাচালা করতে না পারে যে জায়গায় পড়েছে ওই জায়গায় আছে যতটুকুর মধ্যে পড়েছে ততটুকু তুলে ফেলতে হবে কোন বদ্ধ পানিতে যেমন কুয়াতে যদি এরকম কোন প্রাণী পরে মরে যায় তাহলে সেখান থেকে ওটাকে উঠিয়ে ফেলে চল্লিশ বালতি পানি ফেলে দিলে পবিত্র হয় মানুষ পবিত্রতা হাসিলের জন্য তিনটা জিনিস ব্যবহার করবে সরি দুইটা জিনিস ব্যবহার করবে একটা হলো মাটি আর একটা হলো পানি তো পানিটা হলো তিন প্রকার পানি তিন প্রকার একটা পানি হলো তহুর আর একটা পানি হলো তহের আর একটা পানি হলো নাজাস এটা হলো পবিত্র তহেরুন বিনাফসিহি ও মুতাহেরুন লেগাইরি এক প্রকার পানি সে নিজে পবিত্র অপরকে পবিত্র করতে সক্ষম আর আর প্রকার পানি আছে নিজে পবিত্র কিন্তু অপরকে পবিত্র করতে সক্ষম নয় আর পানি নিজেই অপবিত্র তা আর অপরকে পবিত্র করবে কি করে তাহলে পবিত্র পানি কোনটি বৃষ্টির পানি নদীর পানি খালের পানি বিলের পানি পুকুরের পানি কুয়ার পানি টিউবওয়েলের পানি ডিপ টিউবওয়েলের পানি এই পানিগুলো হল পবিত্র নিজে এবং অপরকে পবিত্র করতে সক্ষম আল্লাহ পাক বলছেন ওয়ানসাল্লা মিনাল মাই মিনাস সামা ইমান তহুরা তাহুর মানে নিজে পবিত্র আর অপরকে পবিত্র করতে সক্ষম কিছু পানি আছে নিজে পবিত্র অপরকে পবিত্র করতে সক্ষম নয় সে কি সে হল ঝোল শরবত আখের রস খেজুরের রস মধু এলে সব পানি জাতীয় পানীয় এগুলি পানীয় শরবত মধু তারপরে কি বলে ঝোল এগুলো নিজে পবিত্র কিন্তু অপরকে পবিত্র করতে পারেন মধু দিয়ে উজু করলে উজু হবে না আখের রস দিয়ে উজু করলে উজু হবে না তারপর খেজুরের রস দিয়ে উজু করলে উজু হবে না শরবত দিয়ে উজু করলে উজু হবে না এখন শরবত কোনটা আর পানি কোনটা কিছু পানি আছে মানে এক ড্রাম পানির মধ্যে এক কুয়া চিনি পড়ে গেছে ডাইলে পড়ছে আর এটা কি শরবত এটা কি শরবত না এটা পানির মধ্যে মানে দুধের মধ্যে পানির মধ্যে দুধ পড়ে গেছে এরা কি দুধ না পানি পানির মধ্যে দুধ মিলল না দুধের মধ্যে পানি মিলল এটা দেখতে হবে পানির মধ্যে যদি দুধ পড়ে যায় তাহলে ওটা পানি আর দুধের মধ্যে যদি পানি পড়ে তাহলে ওটা দুধ আমাকে ডাক্তার বলছিল যে এতকাল ভাত খেয়েছেন তরকারি দিয়ে এখন তরকারি খাবেন ভাত দিয়ে তার মানে তরকারি নেবেন বেশি ডায়াবেটিস হয়েছে তো তরকারি বেশি করে খাবেন সবজি বেশি করে নেবেন ভাত নেবেন অল্প এতকাল আমরা ভাত খেয়েছি তরকারি দিয়ে আর ডাক্তার এখন বলছে তরকারি খাবেন ভাত দিয়ে মানে ভাতের পরিমাণ হবে অল্প সবজির পরিমাণ বেশি হতে হবে তো যেটার পরিমাণ বেশি সেটার হুকুমে যাবে দুধের মধ্যে পানি পড়ছে না পানির মধ্যে দুধ পড়ছে দুধের মধ্যে যদি পানি ঢেলে দেন আর দুধের কালার যদি না বদলায় তাহলে ওটা দুধের হুকুমে থাকবে ওই দিয়ে অজু হবে না আর পানির মধ্যে যদি দুধ পড়ে যায় তাহলে সেই পানি দিয়ে উজু হবে যতক্ষণ পর্যন্ত দুধের কালার ধারণ না করবে যতক্ষণ পর্যন্ত পানির কালার থাকবে ততক্ষণ পানির হুকুমে এসে পড়বে যাই হোক তাহলে পানি এক প্রকার পানি পবিত্র নিজে অপরকে পবিত্র করতে সক্ষম নদী নালা খাল বিলের পানি যখন দুই কুল্লা পরিমাণ হবে ইদা কানাতিল ইদা কানাল মাউ কুল্লাতাইন ইলাম ইয়াহমালিল খাবার আদি চাষে পানি যদি দুই কুল্লা হয় দুই কুল্লা মানে দুই মোটকি দুই মশক সে দুই মশক পানিকে আধুনিক এই পরিমাপের হিসাবে ধরা হয়েছে দশ হাত বাই দশ হাত বাই দশ হাত দশ ঘন হাত না তাই তো বলবে নাকি দশ হাত বাই দশ হাত বাই দশ হাত মানে লম্বায় দশ হাত একটা টাঙ্কি লম্বায় দশ হাত প্রস্থে দশ হাত আর গভীরতায় দশ হাত এত বড় একটা টাঙ্কি যদি হয় তাহলে কত লিটার পানি ধরতে পারে দাহ দারদাহ ওলামা কেরামগণ বলছে দাহ দারদাহ দশের ভিতরে দশ দশাত বাই দশাত বাই দশাত দশাত প্রস্ত দশাত দৈর্ঘ্য দশাত গভীরতা কত ঘন ফুট বা কত ঘন লিটার পানি ধরবে এই টাঙ্কির মধ্যে এমন পরিমাণ পানি যদি হয় তাহলে সেই পানিটা হল কুল্লাতাই আর এই কুল্লাতাইন পানি যদি হয় তাহলে কুল্লাতাইনে যদি কম হয় তাহলে ওর মধ্যে নাপাক পড়লেই পানি অপবিত্র হয়ে গেল এক কলসি পানি ওর মধ্যে এক ফোঁটা পেশাব করেছে সাথে সাথে পুরো কলসি অপবিত্র হয়ে গেছে যদি নিশ্চিত হন যে এর মধ্যে পেশাব করেছে তাহলে এক কলসি পানির মধ্যে সামান্য একটু পড়লেই পানিটা কি হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে ওই যে দশাত বাই দশাত বাই দশাত এর সে কম পরিমাণ পানিতে অপবিত্র জিনিস পড়লেই সে পানি কি হয়ে যাবে না পাক হয়ে যাবে আর এর সে বেশি যদি হয় তখন তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত নাপাকি পড়ার কারণে পানির রং বদলে গেছে নাপাকি পড়ার কারণে পানির রং বদলে গেছে অথবা নাপাকি পড়ার কারণে পানির স্বাদ বিগড়ে গেছে অথবা পানির ঘ্রাম চেঞ্জ হয়ে গেছে রং বদলে গেছে হ্যাঁ, স্বাদ বিগড়ে গেছে আর ঘ্রাম চেঞ্জ হয়ে গেছে গন্ধ আসতেছে পানি থেকে অথবা কালার চেঞ্জ হয়ে গেছে অথবা কালার চেঞ্জ হয়ে গেছে অথবা গন্ধ আসতেছে অথবা খেতে গিয়ে দেখা যাচ্ছে স্বাদ নষ্ট হয়ে গেছে কি কারণে অপবিত্র জিনিস পড়ার কারণে পবিত্র জিনিস পড়ার কারণে যদি হয় নো প্রবলেম আর ন্যাচারাল যদি হয় যেমন সাগরের পানি সাগরের পানির স্বাদই তো লবণাক্ত তো ওটা কি ই হবে নাকি আল্লাহ পাকের হিকমত যে নদীর পানি মিষ্টি আর সাগরের পানি লবণ যত নদীর বর্জ্য পদার্থ সব সাগরে যায় পড়ে আল্লাপাক যদি সামান্য সময়ের জন্য সাগরের লবণাক্ত এই পানির লবণাক্ততা যদি ডিলেট করে দিয়ে শেষ করে দেন পানি সাগরের মিষ্টি হয়ে যায় তাহলে গোটা পৃথিবী থেকে যে বর্জ্য পদার্থ নদীর মাধ্যমে খালের মাধ্যমে সাগরে গিয়ে পড়ছে এই বর্জ্য পদার্থের এই কি বলে আপনার প্রয়োজনে মানুষ মরে শেষে যাবে কিন্তু সাগরের পানিতে পড়ার সাথে সাথেই লবণাক্ত পানিতে লবণ সবকিছু খেয়ে ফেলে লবণটা খুব কঠিন জিনিস ফর্টি আপ যখন বয়স হয়ে যাবে তখন লবণ খাবেন না কাঁচা লবণ ভুলেও খাবেন না পান্তা ভাত খালি লবণ ছাড়া খাবেন কিন্তু ভুলেও ওই লবণ খাবেন কারণ ফোরটি আপ হয়ে গেলে মানুষের জীবনটা একটা ঝুঁকির মধ্যে চলে যায় দেখুন আল্লাপাকের হেকমতটা কত সুন্দর রাসুল্লাহ সাল্লামকে নবুয়াদ দিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে নবুয়াদ দিলেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স হয়ে গেলে মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি শক্তি এগুলি বাড়ে আর শারীরিক কি হয় ধস নামতে থাকে শারীরিকভাবে মানুষ চল্লিশ বছর পর্যন্ত একদম ফিটনেস পুরাপুরি থাকে তার চল্লিশ বছর ফোরটি আপ হয়ে যায় তখন বুদ্ধিমত্তা পরিপক্ক হয় বুদ্ধি বাড়ে শরীর দুর্বল বুদ্ধি সবল হয় শরীর দুর্বল হয় চল্লিশের আগ পর্যন্ত শরীর সবল থাকে বুদ্ধি হালকা হয় তাই রসুল্লাহ সালামকে নবুয়াদ দিলেন আল্লাহ কত বছর বয়সে চল্লিশ বছর চল্লিশ বছরের আগে মানুষের বুদ্ধির পরিপক্কতা পূর্ণাঙ্গ লাভ করেন আল্লাহ আকবর মার্শাল এই জন্য আমাদের তরুণ উদীয়মান যুবক ভাইরা তাড়াতাড়ি লাফায় বেশ একবার এখানে যায় একবার হনে যায় একবার করিম উদ্দিন একবার জসিম আর একবার আহমদুল্লাহ আর বরকতুল্লাহ এক একজনের বক্তৃতা শুনে মাথা একবার খাউলি বালি হয়ে যায় ভারত তো কম আসে ওই জন্য ওই যে আমরা আগে ধান মারাই করতাম তো একটা ম্যারের গরু ওটাকে ম্যারের গরু বলা হতো বয়স্ক একটা গরু হাঁটে চলে কম ও শরীর খুব ভার স্থূল বডি ওকে মাঝখানে দিয়ে দুই দাঁতের বাসুর যে কটা আছে সব কটাকে ওর সাথে জোরম দিয়ে দিত তাই ঘুরে আসতো আর ওই ঘুরে বেড়া জিরো পয়েন্টে সব কটাকে ধরে রাখ কতই শক্তি থাক না ওই এঁড়ে গরুর গায়ে কিন্তু ওই বুড়ে মেরের গরুটা ওই যে জিরো পয়েন্টে দাঁড়ায় আছে ও যদি জিরো পয়েন্ট থেকে এক হাত ডিসপ্লেস হয়ে যায় তাহলে একবার ওই ধানের মলম বলতে থাকে মলনের মাঝখান দিয়ে গরু একবার যাবে আর একবার মাটি দিয়ে হাঁটবে কিন্তু এই বুড়ে বেড়া হাঁটে কম ওটা জিরো পয়েন্টে রাখে ওই জন্য এটি সংগঠন এটার নাম সংগঠন বারো চোদ্দটা গরু একসাথে জোরণ দিয়ে তারপর বিশাল ধানের ইয়েকে আমরা মারাই দিয়েছি কিন্তু ডিসপ্লেস হয়নি গরু পালিয়ে যেতে সক্ষম হয়নি কারণ সবাই একটার সাথে আর একটা জড়িত আর ওই বৃদ্ধ গরুটা কিন্তু ওই জিরো পয়েন্টে ধরে রাখছে ওকে ওকে ডিসপ্লে হতে দিবে না ওদের গায়ে শক্তি বেশি আর এর হলো বুদ্ধি বেশি মেধা বেশি এই বুড়া গরুটার মেধা বেশি এটা ধরে রাখে সবাইকে জিরো পয়েন্ট যখন আপনি একটা সংগঠনভুক্ত থাকবেন তাহলে সেখানে একজন আপনার সর্দার থাকবে একজন নেতা থাকবেন একজন আমির থাকবেন একজন পরিচালক থাকবেন যাই বলেন পরিচালক বলেন আর সর্দার বলেন আর নেতা বলেন তখন সে আপনাকে কি করবে ভালো মন্দ গাইড দিবে আলহামদুলিল্লাহ বলছিলাম লবণের কথা আমার আবার এটা মুদ্রা দোষ একটা বলতে বলতে আর এক বিদ্যায় চলে যায় এক বিদ্যা বলতে আর এক চল্লিশ বছর বয়স হয়ে গেলে চর্বি খাবেন না চর্বি বার্নিং শক্তি শরীরে হারিয়ে যায় তবে লবণের বার্নিং শক্তি হারিয়ে যায় লবণ একটা বিষাক্ত জিনিস ওটা জোঁকের গায়ে দেন সাথে সাথে জোঁক মরে শেষ হবে ওটা তাজা কোনো প্রাণীর গায়ে দেন চিটিমিটি শুরু হয়ে যাবে খুব ভয়ানক জিনিস বিষাক্ত জিনিস লবণ যাই হোক লবণাক্ত পানি হলো সাগরের পানি পানির ভিতরে যদি অপবিত্রতা না পড়ার কারণে এমনি নর্মাল ন্যাচারাল যদি স্বাদ বা ঘ্রাম চেঞ্জ হয় নো প্রবলেম আর যদি অপবিত্র কোনো জিনিস পড়ার কারণে সেই পানি যদি অপবিত্রতা পড়ার কারণে তার রং চেঞ্জ হয়ে যায় স্বাদ চেঞ্জ হয় অথবা ঘ্রাম চেঞ্জ হয় তখন সেই পানি না পায় তার আগে নাপাক নয় অতএব নদীর পানি সাগরের পানি খালের পানি বিলের পানি আমরা আগে পদ্মা নদীর পারে আমাদের বাড়ি ছিল তো তো দেখতাম যে ওই নদীতে নৌকা চালাইতো মাঝি আমরা চিংড়ি মাছ ধরতাম আমি আর আমার মেজো ভাই মেজো ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন এতেকাল করলেন কিছুদিন আগে তো মেজো ভাই আর আমি দুইজনে চিংড়ি মাছ ধরতে দিলাম পদ্মা নদীর চিংড়ি খুব সুন্দর সুন্দর চিংড়ি তো ওই জেলের নৌকা আসতো আবার পদ্মাকান্দি তখন ওই বিদেশি স্টিমার চলত আমরা তখন স্টুডেন্ট লাইফে বা ছোটকালে বা লোকালে আমাদের মসজিদের পাশ দিয়েছিল পদ্মা নদী এখন চলে গেছে অনেক দূরে যাই হোক আমরা নিজেরাও মাছ ধরছি চিংড়ি মাছ ওই নদী থেকে খুব মজাদার চিংড়ি পাওয়া যায় না সেরকম জিনিস তো যাই হোক ওই দেখতাম যে ওই মানুষ পায়খানা করে দিয়েছে ইয়ে থেকে নৌকায় ওইটা ভাসতেছে তো ওটারে ধাক্কা দিয়ে ওই নৌকার মাঝিরা দেখছে যে মল ভেসে আসতেছে ওটারে ধাক্কা দিয়ে বালতি দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিয়ে ওই পাশ থেকে পানি তুলে ওই পানি দেওয়ার রান্না করত বা ওই পানি খাইতো ওই পানি উজু গোসল সব হতো মেঘনা নদীর পানি তো আমি বহুদিন নিজে খাইছি এত টলটলা পানি ছিল যে ফেরিঘাটে গিয়ে মেঘনা নদীর মধ্যে নেমে উজু করতাম আর ওই পানি চল্লু ভরে খেয়ে নিতাম আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এক নদী দিয়ে ফমান সারে বা মিনহু ফালাইসা মিননি অমাল্লাম ইয়াতা আমহু ইল্লা মানিক তারাফা গুরফতাম বিয়াদি এই আয়াতের মধ্যে শিক্ষণীয় হল যে নদীর পানি স্বচ্ছ হলে পান করা যায় এখন ডাক্তার কত রকমের থিওরি বের করছে থিওরি বের করে গেলেন বোতলজাত পানি ব্যবহার করো কিন্তু যত রকমের ভণ্ডামি চলছে বাংলাদেশে এই অধিকাংশ বোতল ফ্যাক্টরি হল জালিয়াতি যেখান সেখান থেকে নর্দমার পানি তুলে এনে ফিটকারি মেরে দু একটা ফ্লেভার দিয়ে বাঁচতেন বোতল পানি লাভ কত পানি ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে তার সে তোমার ওই টিউবওয়েলের পানি অনেক ভালো কারণ টিউবওয়েল মিথ্যা বলে না টিউবওয়েলের সাপ্লাই মিথ্যা হবে না নদীর পানির সাপ্লাই মিথ্যা হবে না মানুষের সাপ্লাই মিথ্যা হয় ন্যাচারাল সাপ্লাই যেটা সেটা মিথ্যা হয় না তো যাই হোক ওই আয়াত থেকে বোঝা গেল নদীর পানি পান করা যায় ফমান সারে বা মিনহু ফালাইসা মিনহু অমাল্লাম ইয়াত আমহু পানি কি পান করে না খায় পান করে খাওয়াও তো যায় নাকি দলিল দলিল হলে আয়াত পাকিস্তানি বলছিল বাঙালি পানি খাতা হয় পানি পিতা নেই তো বললাম যে পাকিস্তানি চাউল খাতা হয় ভাত নেই খাতা है पाकिस्तानी लोग चावल আর ভাত খায় না ওরা চাউল খায় চাউল এখন চাউল নাম হয়ে গেছে রাইস ফ্রাইড রাইস আর কেউ বলে না ফ্রাইড রাইস তো নাকি সরি ফ্রাইড রাইস তো মুড়ি ফ্রাইড রাইস কি পোলাও ফ্রাইড রাইস পোলাও ইংরেজি বুঝিও কম ফ্রাইড রাইস হল পোলাও আর মুড়ি হ্যাঁ ওরুজ মশবি মারুস রুজুন মজরুসা নাকি মজরুস ওই জেদ্দা এয়ারপোর্টে ধরলো আমাদেরকে ধরেছে ধরা পড়ে এ সাজা সিরা নিয়ে গেছে সিরা এক হাজি তোমার দিয়ে এ সাজা হাজার রুজুন মজরুস রুজ মজরুস যাই হোক পানি পান করে পানি খায় ফামান সারে পামিনু ফালাই সামিনি অমাল্লাম ইল্লা মানিক তারা বা গুরফাতাম বিয়াদি একবার স্বরূপ মানে ড্রিঙ্কিং আর বা আবার বলল আমহু ইটিং ইটিং শব্দ ড্রিঙ্কিং শব্দ দুইটা ব্যবহার করা তো পানি উজু করেন গোসল করেন তাহলে পানিটা পবিত্র হতে হবে অপবিত্র পানি দিয়ে হবে না ব্যবহৃত পানি যেটা আমি উজু করলাম আমার উজুর পানি এটা ব্যবহার করা হয়েছে যেই পানি একবার আমি গোসল করেছি আমার গোসলের পানি যেটা গড়িয়ে পড়ল গোসলের পানি এটা পবিত্র হতে পারে যদি শরীরে পবিত্রতা অপবিত্রতা না থাকে উজু করার পানি উজুর পানি যেটা সেটা অপবিত্র নয় সে নিজে পবিত্র কিন্তু ওই উজুর পানি ধরে ওই পানিতে আবার উজু করা যায় না কিন্তু এক শ্রেণীর লোক উজু করতে গেলে খুব স্যাঁত স্যাঁত করে ওঠে খ্যাঁত খ্যাঁত করে ওঠে এই আপনার পানি আমার গায়ে লাগে ওরা মনে হয় যেন নাপাক জিনিস ওর গায়ে লেগে গেল এমন ঘিন ঘিন করে ওঠে ওইসব ভাইদেরকে বলি ভাই উজু করে পায়ের সাথে পানি ছিল সেই পানি দিয়ে পাপসে মুসলেন পাপসটা তো নাপাক হয়ে গেল নাকি অজুর ব্যবহৃত পানি যেটা পাপসে ছিল না পাপসই নাপাক হলো তারপর উজু করার পরে হাত রুমাল দিয়ে হাত মুছলাম হাত রুমালটা কি নাপাক হয়ে গেল উজুর ব্যবহৃত পানি তো ওই গামছা দিয়ে মুসা হলো গামছাটা কি না পাক ওটা তো আরেকজন ব্যবহার করতেছে তখন কি হয় কাজে এগুলো আমাদের বুঝের ভুল ব্যবহৃত পানি পবিত্র কিন্তু অপরকে পবিত্র করতে সক্ষম নয় যদি তার ভিতরে না পাকি কোনো জিনিস না মেলে যাই হোক মানুষ যখন অপবিত্র হয় অপবিত্র কিসে হয় যৌন সম্ভোগ যৌন সম্ভোগ করলে অপবিত্র হয় তারপরে ব্যাড ড্রিম হলে অপবিত্র হয় গোসল ফরজ হয় মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে তার উপর গোসল ফরজ হয় তারপরে প্রসব পরবর্তী যে স্রাব প্রসব পরবর্তী যে স্রাব সেই স্রাব বন্ধ হলে তার উপরে গোসল ফরজ হয় ইত্যাদি ইত্যাদি কারণে যখন গোসল ফরজ হয় ফরজ গোসলের নিয়ম হলো আগে হাত দুইখানা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তিনবার সাবান দিয়ে ধুতে পারলে সাবান শ্যাম্পু দিয়ে ধুতে পারলে ভালো আর সাবান শ্যাম্পু যদি না থাকে পরিষ্কার মাটিতে হাত ডলে ধুয়ে নিলে ভালো বাংলার মাটি খাঁটি এই মাটি দিয়ে আমরা কি করছি মাথা পরিষ্কার করছি এখন তো তোমার শ্যাম্পু বেরোয় শ্যাম্পু তো ভেজাল এক কোম্পানি শ্যাম্পু বিক্রি করে আর এক কোম্পানি তেল বিক্রি করে এক কোম্পানি তেল বিক্রি করে তেলের মধ্যে মেডিসিন দিয়ে জট লাগায় দেয় আগে নারকেলের তেল ব্যবহার করতো জট লাগেনি তো এখন জট লাগে কেন ওর মধ্যে কেমিক্যাল দিয়ে মেডিসিন দিয়ে জট লাগিয়ে দেয় তেলের ভিতরে আর তেলটা যখন চুলে জট লাগায় তখন শ্যাম্পু কোম্পানি বলে এখন তুমি আমার শ্যাম্পুটা ব্যবহার করো তাহলে তোমার চুলের জট খুলবে শ্যাম্পু কোম্পানি আবার এমন মেডিসিন মারে যে চুল উঠা শুরু হয়ে যায় তখন আর এক কোম্পানি বলে চুল উঠা বন্ধ করার জন্য তুমি আমার তেল ব্যবহার করো মানে ব্যবসা সবারই কম কিন্তু আমরা কি করছি মাটি দিয়ে মাথা পরিষ্কার করেছি তারপরে এই যে কাঠখড়ি পুরানো ছাই কলার পাতা পুরানো ছাই উলুখার পুরানো ছাই এসব ছাই দিয়ে চায়ের দোকানে ছাই দিয়ে কাপড় সিদ্ধ করছে কাপড়ে এত পরিষ্কার হয়েছে চকচক ঝকঝক করছে আগের মা দাদিরা এইভাবে করেছে ছোঁটা কেনে নেই গরিব মানুষরা ছোঁটা কিনতে পারে ছোঁটার দাম যখন বেড়ে গেল সবাই ছাই এনে সাদা ছাই যেই ছাইগুলি সাদা হয় যেই ছাই কালো হয় ওই পরিষ্কার হয় যেই ছাইগুলো পুরানোর পরে সাদা হয় এই ছাইগুলি খুব উপকারী যাই হোক তো মাটিটা হলো পবিত্রতার একটা মাধ্যম পানিটা হলো পবিত্রতার মাধ্যম তাহলে হাত দুইটা ভালো করে ধুইতে হবে সাবান দিয়ে অথবা মাটিতে ডলে ধুয়ে এই ঘুম থেকে উঠে বা গোসলের আগে দুইটি হাত আগে আলাদা ধুয়ে নিতে হবে এখন মগ আছে মগ দিয়ে পানি তুলে নিতে বালতির মধ্যে দেওয়া যাবে না হাত ডাইরেক্ট বেশি পানির মধ্যে হাত চুবানো যাবে না ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো হাত দুইখানা পরিষ্কার করে ধুয়ে নেওয়া ট্যাপের নিচে ছেড়ে দিয়েও ধোয়া যায় ধোয়ার পরে তারপর ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাতে শরীরের যে সমস্ত জায়গায় ময়লা বা নাপাকি লেগে আছে সেই সব জায়গার ভিতরে ধুয়ে ফেলানো নাপাকি কোনটা না কোনটা এটা অনেক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হুজুর সাহেব বলতেছেন নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আরে বেটা তোকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে আমাদেরকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করেন নাই আমরা পবিত্র পানি দিয়ে ওটা পানি নাপাক নয় নাপাক হলো পাতলাটা আর গাঢ়টা নাপাক নয় এক দুই নম্বর হলো বের হওয়ার কারণে শরীর নাপাক হয় কিন্তু বের হওয়ার কারণে শরীর নাপাক হয় কিন্তু এই জিনিসটা নাপাক না কারণ ওই দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে এমনকি নবী রসুল অলিয়া উলিয়া আল্লাহর নেককার বান্দারা সব ওই পানি থেকেই আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করছে নাফাক জিনিস দিয়ে নাফাক ছাড়া কি ভালো জিনিস হয় কিছু যাই হোক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ এখানে রয়ে গেছে এখন প্রশ্ন হবে তাহলে গোসল ফরজ হলো কেন গোসল ফরজ হলে যদি নাফাক হয় ভালো আলহামদুলিল্লাহ তো পেশাব করে গোসল করেন না কেন পেশাব তো নাপাক পেশাব করে তো গোসল করা দরকার কারণ পেশাব তো নাপাক পেশাব নাপাক করুন এই নাপাক বের হওয়ার পরে গোসল ফরজ হয় আর ওইটা নাপাক কিন্তু ওটা বের হওয়ার কারণে গোসল ফরজ হয় কিন্তু ওটা পাক নাপাক নয় দলিল মা এসা সিদ্দিকা আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের কাপড় থেকে খুঁটি খুঁটি ফেলে দিতেন মুছে ফেলতেন কোন সময় শুধু ধুয়ে দিতেন কোন সময় শুকনা হয়ে গেলে খুঁটিয়ে ফেলে দিতেন কোন সময় ডইলে ফেলে দিতেন এইগুলি হল দলিল কোন হাদিসের দলিল মাসা আলহামদুলিল্লাহ এরপরে গোসল করবেন উজু করে নেবেন উজুটা হবে আপনার সালাতের উজুর মতো উজুর নিয়ম কি প্রথমে হাত দুইখানা আপনার তিনবার ধুইতে হবে হাতের আঙ্গুলগুলা খেলাল করতে হবে তারপরে এক চল্লু পানি নিয়ে অর্ধেক মুখে আর অর্ধেক নাকে নাকের ভিতরে পানি ঢুকিয়ে দিয়ে নাক ঝেড়ে ফেলতে হবে কিন্তু উজু সিয়ামরত অবস্থায় আবার বেশি বুজুর্গি দেখাতে যায় না ভিতরে পানি ঢুকে গেলে সমস্যা তখন হালকা করে সারবে গড়গড়া করবেন না অন্য সময় গড়গড়া করতে পারে এইভাবে তিনবার একবার দুইবার তিনবার কমপক্ষে একবার সর্বোচ্চ তিনবার তিনবারে বেশি করলে হাদি চাষে ফাঁকাত আসা ও জলামা সে জুলুম করলো এবং আল্লাহর নাফারমানি করল এরপরে এক চল্লু পানি নিয়ে মুখমণ্ডল যেখান থেকে চুল গজায় চুল গজানোর জায়গা থেকে নিয়ে কান পর্যন্ত আর এই থুতার নিচে পর্যন্ত থুতনির নিচ পর্যন্ত ও আসফালা জাকানি থুতনির নিচ পর্যন্ত আর পুরা মুখমণ্ডল দুই হাত দিয়ে ধুবেন আমাদের দেশে অনেকে এক হাত দিয়ে ধরে যে না দুই হাত দিয়ে ভালো করে ডইলে পরিষ্কার করে ধুবেন যাদের ঘন দাঁড়িয়ে আছে তারা শেষে এক চল্লু পানি এর নিচে দিয়ে ডলে দিবে রসুল্লাহ সাল্লাম এই এক চলু পানি মানে শেষে দিয়ে বলতেন হাকাদা আমার আনি রব্বি আমার রব আমাকে এইভাবে করার নির্দেশ দিয়েছেন এরপরে ডান হাত ডান হাত ধুবেন এখান থেকে এই আঙ্গুলের মাথা থেকে নিয়ে এই পর্যন্ত কোনই সমেত ওয়াইজা কুম তো ওয়াইজা কুম তুম ইলা সালাতে ফাকসিল উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফেকে ওয়ামসাহু বেরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাই তাহলে দুই হাত ধুয়ে ফেলানোর পরে এবার পানি নিয়ে ঝাড়া দিয়ে ফেলে দিয়ে মাথা মাসা মাথার সামনের অংশ এইভাবে দুই আঙ্গুলের দুই হাতের দুই আঙ্গুলের মাথাটা একত্রিত করে সামনে থেকে নিয়ে একদম পিছন পর্যন্ত যাবে আবার পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত আসবে তারপরে দুই আঙ্গুল শাহাদত আঙ্গুল কানের ছিদ্রর মধ্যে ঢুকায় দিয়ে ঘুরায় তারপরে ভিতরে যতগুলো ভাঁজ মোর আছে মোরগুলা এই আঙ্গুলের মাথা দিয়ে ডলে ভিতরের ধুলাবালি যা আছে যাতে ওর সাথে মোছা হয়ে যায় তারপর বুড়ো আঙ্গুল দুটা দিয়ে কানের পিঠটা মাছা করে দেবেন মাথা শেষ তারপরে গানের দিনদের দলিলে আছে এটা গার মাছা করে দেব কিন্তু এ হাদিস মেড ইন চায়না এটা সহি হাদিস নয় হ্যাঁ যে চার ভাগের এক ভাগ মাথা মাসা এলো দুষ্কৃতিকারীদের কথা দুষ্কৃতিকারীরা এসব কথা বলে মাথা মাসাহ করার অর্ডার দিয়েছেন আল্লাহ কিভাবে মাসাহ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহর নেবি যেভাবে শিখিয়েছেন ওইভাবেই মুছতে হবে মন গড়া নিয়মে করলে হবে একটা চুল ছুঁয়ে দিলে হয়ে গেল এতটুকু টাচ করলে হয়ে গেল ঠিক না এসব কথা কে শিখায় আপনাদের কিভাবে মাথা মাসা করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম শিখিয়ে দিলেন তারপরে ডান পা ধুয়ে নেবেন পায়ের এই কি বলে আপনার টাকনু সমেত আঙ্গুলগুলো খেলাল করতে হবে আবার বাম পা টাকনু সমেত আঙ্গুলগুলো খেলাল করতে হবে অনেকে আছে পাটা মাটিতে থাকে উপর দিয়ে এইভাবে ধুয়ে দেয় পায়ের তলা কিন্তু ধোয়া হয় না পায়ের তলাটা ধুইতে হবে অনেক সময় আপনি পা পাটা যদি মাটিতে রেখে দেন আর উপর দিয়ে পানি ঢেলে দেন অনেক সময় তলা কি থাকতে পারে শুকনা থাকতে পারে কাজেই তলা সহ ধুয়ে দিতে হবে পাটাকে সুন্দর করে ধোয়া হলো তারপর উদু ধোয়া করে আপনার উদু শেষ এবার আসতে তায়াম্মুম যদি পানি না থাকে অথবা পানি ব্যবহার করার ক্ষমতা নাই সেই অবস্থায় তায়াম্মুম চলবে ও ওগুলি বলতেছি একটু পরে তায়াম্মুম হলো ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা যদি পানি না পাওয়া যায় তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর বোখারির হাদিসে তায়াম্মুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন ইন্নামা ইয়াকফিহি আন ইয়াকুলা বিয়াদাইহি হাকাদা সে যেন এইভাবে তার হাত দুইটা মাটিতে মারত তারপরে দিয়ে ঝাড়া দিয়ে ফেলে দিল মাটি মুখে মাখানো জরুরি নয় মাটি মেরে কিছু মাটি ছুটি লাগলে এটা ঝাড়া দিয়ে খুঁজিয়ে ফেলে দিল ফেলে দেওয়ার পরে মুখমণ্ডল একবার মাসা করবে আর বাম হাতের পেট দিয়ে ডান হাতের পিঠ বাম হাতের পেট দিয়ে ডান হাতের পিঠ আর ডান হাতের পেট দিয়ে বাম হাতের পিঠ এই মুছে দিলেই তায়ামম হয়ে গেল তায়ামম এমন পাওয়ারফুল জিনিস এটা গোসল ও দুইটার কাজই করে এখন রাত্রে হঠাৎ করে গোসল ফরজ হয়ে গেছে গোসল করতে পারি না উজু করতে পারি গোসল ফরজ হলে দুইটা কাজ তার একটা হলো গোসল একটা হলো উজু কিন্তু উজু করলে সমস্যা নেই তার এমন কোন রোগ নাই বা এমন কোন সমস্যা নাই যে সে উজু করলে তার সমস্যা হবে কিন্তু মাথায় পানি ঢাললে জ্বর এসে যাওয়ার সম্ভাবনা বা শরীরে জ্বর এই অবস্থায় উজুরটা উজু করে নিবে আর গোসলের বিনিময়ে কি করবে তায়াম্মুম করবে গোসলের বিনিময়ে তায়াম্মুম করবে যখন উজু করতে অক্ষম তখন উজু আর গোসল এক তায়াম্মমে চলবে কিন্তু উজু করতে যদি সক্ষম হয় বা উজু করার মতো পানি থাকে তাহলে উজু করে নিবে আর গোসলের বিনিময়ে কি করবে তা এমন করবে কনকনে শীত কঠিন শীত বৃদ্ধ মানুষ হঠাৎ ব্যাড্রিম হয়ে গেছে বা অসুস্থ মানুষ অথবা পানি নেই সফরের আলোতে সেখানে পানির ব্যবস্থা নেই গোসলের মতো পরিবেশ নাই সেক্ষেত্রে কি করবে সে উজু করে নিবে শরীরের নাপাকি যেগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর উজু করে নিয়ে তারপর সে গোসলের বিনিময়ে তায়াম্মম আর এটা গেল শেষ এখন প্রশ্ন আসছে যে কুকুর গায়ে লাগলে কি হবে কুকুর গায়ে লাগলো মরা গরু গায়ে লাগলো মরা ছাগল গায়ে লাগলো তারপরে কি বলে রাস্তার যে পানি গাড়ি দিয়ে সিটায় দিয়ে গেল উপর থেকে পানি পড়লো হঠাৎ করে কোথেকে যেন পানি পড়লো হঠাৎ করে পানি এসে গায়ে পড়লো কোথাতে পড়লো বুঝতে পারল গাছের পানি না কোন প্রাণী পেশাব করে দিল বোঝা গেল যদি নিশ্চিত না হয় না পাক তাহলে সেখানে সেটা ধোয়া ধুই আর ওটা নিয়ে টেনশন করার কিছু নাই মানুষ যদি সন্দেহ করতে থাকে সব জায়গায় সন্দেহ এই জায়গায় পোলাপান হাঁটে তো কোথায় পেশাব পেশাব করে থুয়ে যায়নি তো এলে ছেলে পেলে এখানে চলাফেরা করে ছোট ছোট ছেলে পেলে লেখাপড়া করে পেশাব করে ফিরে যায়নি তো এবার সব যদি শুকা শুরু করি তাই তো পেশাবের গন্ধ মন্দ আছে না এটা মানুষের জীবন যাত্রা কি হয়ে যাবে অতিষ্ঠ হয়ে যাবে যখন নিশ্চিত বোঝা যাবে যে এই জায়গায় পেশাব বা নাপাকি করেছে তখন সেই জায়গায় ধুয়ে ফেলতে হবে সন্দেহযুক্ত জিনিসকে পরিহার করার কথা কারণ কিন্তু উজু এস্তেঞ্জার ক্ষেত্রে পবিত্রতার ক্ষেত্রে মাসলাটা ভিন্ন যতক্ষণ পর্যন্ত উজু ভেঙেছে আপনি নিশ্চিত নন ততক্ষণ তো আপনার উজু আছে জোহর করছেন এবার আসর পর্যন্ত আপনি উজু আর ভাঙে নেই মানে উজু ভাঙাটা নিশ্চিত নয় কিন্তু উজু আছে কিনা তাও মনে নেই কিন্তু উজু যে করছিলেন জোহরে এটা তো মনে আছে আর ভেঙেছে কিনা এটা মনে নেই সবল কোনটা উজু করাটা সবল না ভাঙাটা সবল অজু যে করেছি জোহরের সময় এটা তো নিশ্চিত এটা সবল কিন্তু ভেঙেছে কিনা এটা কি দুর্বল ভাঙতেও পারে নাও পারে এই অবস্থায় লাইয়াজুলু লাইয়াজুলুল ইয়াকিনু আল ইয়াকিনু লাইয়াজুলু বিশ্বাক সন্দেহের কারণে একিনটা দূর হবে না আপনার উজু আছে এটা নিশ্চিত কিন্তু ভেঙেছে কিনা নিশ্চিত যদি ভেঙেছে আপনার মনে থাকে তাহলে ও যদি এবাদত চলবে আর যদি নিশ্চিত ভাঙা মনে না থাকে তাহলে ওটা দিয়ে চলবে কোনো সমস্যা নেই রসুল্লাহামের কাছে এসে জিজ্ঞেস করলেন কতিপয় সাহাবি তারা বললেন যে আমরা উজু করতে গিয়ে সালাত আদায় করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে বোধ হয় উজুটা ভেঙে গেল এক শ্রেণীর লোক আছে উজু করে আসে বাথরুম থেকে আসে মনে হয় যে কিছু যেন বের হলো কিছু যেন পড়ল কিছু যেন বের হলো দায় গিয়ে মনে হয় যে মনে হয় বাতাস বের হয়ে গেল এটা যদি মনে হয় তাহলে নিশ্চিত না হবন তো সালাদ ত্যাগ করতে হবে না নিশ্চিত হতে হবে আগে যে আসলে এরকম ঘটেছে কিনা কারণ আদম সন্তান যখন সেজদা দেয় বা ও সালাত আদায় করে ইংলিশ শয়তান এসে তার শরীরের বিভিন্ন জায়গায় কি করে ফু দেয় ফু দিয়ে তাকে এটা সন্দেহের মধ্যে ফেলে দেয় যাতে সে বারবার উজু করে এই সন্দেহ যদি একবার ঢুকে যায় অশ্বাসা বলে এটাকে এই অশ্বাসা ঢুকে গেলে এই অশ্বাসাতে বাঁচা খুব মুশকিল আছে কাপড়ে কি লেগে গেছে না লেগেছে পেশাবের সময় ছিটে পড়লো কিনা একটু পানি ছিটা দিলেই এরা আর কিচ্ছু লাগবে জি আপনি বলেন আপনার প্রশ্ন মাটি পাওয়া গেল না আমাদের এক উস্তাদ ছিলেন বলছেন মাটিও নাই পানিও সেখানে কি করবো বলে শয়তান তুই ওই জায়গায় যাবি কে আগে কম ওই জায়গায় যাবি কে যেখানে পানিও নেই মাটিও নেই ফ্ল্যাট বাসে মাটি নিয়ে রাখতে হবে ফ্ল্যাট বাসার ছাদের উপরে ওই টব আছে না ফুলের টব ওর গোড়ায় মাটি থাকে ছাদের উপরে ধুলা বালু করে থাকে মাটি আমরা সপ্তাহে সপ্তাহে ধুয়ে পরিষ্কার করে মুছে সাফ করতে পারি না আপনি মাটি খুঁজে পান না মানে আপনার জানালায় যে ধুলাবালিগুলি পরে থাকে ওটা তো মাটি নাকি ওগুলা কি স্বর্ণ ওই জানালার ধুলাবালু দিয়ে আপনার রুজু হবে তায়াম্মম হবে এমনকি ট্রেনের মধ্যে বসে আছেন ট্রেনের গায়ে কিন্তু ধুলাবালু লেগে আছে বাসে বসে আছেন বাসের গায়ে ধুলাবালু আছে ওর মধ্যে বিসমিল্লা বলে মারলেই হয়ে যাবে আর আপনার বাইরের বাসের পাদানির মধ্যে দেখবেন বিসমিল্লা বলে মারবেন অনেক ধুলা ধুলার অভাব নেই ইয়ে না ডাইন হাত বাম হাত তো আমার জানা নেই কিছু এরকম রক্ত রক্ত লাগলে ইনশাল্লাহ কোন সমস্যা নাই যদি ওই যে মাকুল উল্লাহাম মাকুল উল্লাহাম যদি হয় যে যার গোস্ত খাওয়া হয় এসব প্রাণীর রক্ত লাগলে ইনশাল্লাহ সমস্যা নাই নাফাক প্রাণীর রক্ত সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যেগুলি মাকুল উল্লাহাম ইনশাল্লাহ রক্ত লাগলে সমস্যা নেই মানুষের শরীরে রক্ত লাগলেও সমস্যা নেই তবে কেতাবে মাঝাবি কেতাবে লেখা যায় শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া তাহলে হুজুভঙ্গের কারণ কয়টি তার মধ্যে একটা শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া মুসলিম জাহানের খলিফা উমর খাতাকে খাতাবকে চাকু মারা হলো তখন রক্ত বাহির হইয়া গড়িয়া পড়িয়া ছিল হুজুর তখন তোমার ধর্ম মাঝাব ছিল না দেখে তাই উমর এবং খাতাবের হুজুর টোটে নেই বোখারিতে হাতি যাচ্ছে রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি সালাদে দাঁড়ালেন দুইজন একসাথে পাহারাদার নিযুক্ত করা আছে তোমরা দুজন পাহারা দাও আর আমরা ঘুমাই তো দুইজন বলছে দুইজন একসাথে পাহারা দিয়ে লাভ কি তুমি কতক্ষণ ঘুমাও আমি ততক্ষণ পাহারা দিই আবার আমি ঘুমাবো তুমি পাহারা দিই ভাগাভাগি করি তো একজন সাহাবি ঘুমিয়ে গেলেন দুই পাহারাদারের এক পাহারাদার ঘুমিয়ে গেলেন আর এক পাহারাদার পাহারা দিতে থাকলেন বলছে অর্ধেক হয়ে গেলে আবার আমাকে ডেকে দিও আমি তখন পাহারা দেবো তুমি একটু ঘুমাই চমৎকার এখন এই একজন পাহারাদার সাহাবি সে আবার বলছে যে একা একা বসে বসে আর কি করি তার সালাত আদায় করি নফল সালাতে দাঁড়ালেন কাফের আসলো পিঠে তীর মারলো তীরটা উঠায় নিল আবার মারল আবার উঠায় নিল আবার মারল আবার উঠায় নিল এইভাবে বারংবার তার পিঠে তীর মারতে থাকলো সালাদ শেষ হব সালাদ শেষ হয়ে গেল তীরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে শরীর পুরা পিঠ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে তো এই ঘুমন্ত পাহারাদার সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি ওঠো কি হয়েছে তোমার শরীর রক্ত কেন বলছে আমি সালাতে দাঁড়িয়েছিলাম কাফের এসে আমাকে তীর মেরেছিল এখন ওই বুজুরগানের দিনটা বলছেন যে তীর মারতে মারতে সালাতে আল্লাহর ধ্যানে এমন মগ্ন হয়েছিল যে তীর যে মেরেছে টেরি পায়নি কথাটা কি ঠিক আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে তীর যদি মারে টের না পায় সালাত হবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে রসুল্লাহ সাল্লাম যখন সালাত আদায় করতেন বাচ্চার কান্নার আওয়াজ শুনলে কি করতেন সালাদকে সংক্ষেপ করতেন তাহলে কান্নার আওয়াজ শুনতেন সামনে আঙ্গুরের থোকা দেখে এগিয়ে গেলেন জাহান নামে লেলিয়ান শিকা থেকে পিছনে হেঁটে এলেন সরে নড়ে দাঁড়ালেন আবদুল্লাহ বিন আব্বাস বাম পাশে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাম টেনে নিয়ে ডান পাশে খাড়া করলেন এগুলো অচেতন অবস্থায় মানে কথাবার্তা যা মনে ধরে আবার আর এক বুজুর্গ বয়ান দিচ্ছে যে রসুলাম প্রথমে বুকে হাত রেখেছিল তারপরে ধ্যানমগ্ন হতে হতে আস্তে আস্তে হাত নামতে নামতে এখানে চলে আসে তারপর খসে গেছে যে বুকের উপর দেখেছে সে বুকের উপর হাদিস বর্ণনা করছে যে প্যাটের উপর দেখছে সে প্যাটের উপর যে নাভির নিচে দেখছে সে নাভির উপর যে ছেড়ে দেওয়া দেখছে সে ছেড়ে দেওয়ার হাদিস বর্ণনা করছে পাগলামি নাকি ধর্মটা সালাদ পড়তে পড়তে এমনি আর জগতে চলে গেছেন দোকানের হিসাব মিলাচ্ছেন তারপরে এখন কিন্তু কয় রেখাত পড়লাম হইল সালাদ হবে না কাজেই সাহাবি বুঝতে পেরেছিলেন যে তার পিঠে তিন মারা হচ্ছে জিজ্ঞেস করলেন যে তোমাকে তীর মারল তুমি প্রথমেই বললে না কেন বলছে সালাতে আল্লাহর এবাদতে এত মজা পাচ্ছিলাম সুরাকেরাত পড়তে পড়তে যে আল্লাহর সঙ্গে আমি কথোপকথন করছিলাম তীরের ব্যথাটা আমার কাছে তমন অনুভব করিনি এটার মানে এই না অনুভব করেনি অনুভব করছে কিন্তু এই ব্যথাটুকু অনুভব করেনি আল্লাহর সঙ্গে কথা বলার মজায় ব্যথাটা তাকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ আকবর যাই হোক তাহলে শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া গড়াইয়া পড়িলে ইনশাল্লাহ উদু ভাঙবে না ধন্যবাদ হ্যাঁ কুকুর কাপড়ে লাগলে ইনশাল্লাহ সমস্যা নেই হ্যাঁ থুতু হ্যাঁ থুতু কপ কাপড়ে লাগে থুতু কপ নাপাক নয় এটা কাপড়ে লাগলে মুছে ফেলতে পারেন ধুয়ে ফেলতে পারেন কিন্তু নাপাক হবে না ইনশাল্লাহ যাই হোক তাহলে আঙ্গুল লাগায় দেওয়ার শর্ত কিনা তা আমি জানি না কিন্তু আমার এতদিনে খেয়াল নেই সম্ভবত এরকমই আসছে লাগায় দেওয়ার কথাই আসছে দুই হাতকে একত্রিত করে তারপর মাথা মাসা করার কথা এরকম হাদিস আসছে এটাকে আর খুব দেখে নিতে হবে ধন্যবাদ আমরা আজকের মতো এখানে ইনশাল্লাহ সমাপ্তি দেই লাইলাতুল কদর তো কালকে হুজুরদের লাইলাতুল কদর বাংলাদেশ সরকারের লাইলাতুল কদর কালকে আর আমাদের তো পাঁচ দিন থেকেই চলছে লাইলাতুল কদর বেজোর পাঁচ দিনে আমরা ইবাদত করব লাইলাতুল কদরের বিষয় নিয়ে আবার অন্য সময় সময় পেলে আমরা কিছু বলবো মাঝখান থেকে চাঁদ দেখার প্রসঙ্গটাও আসবে আজকে বলতে চেয়েছিলাম কিন্তু তাহারাতটা একটা ব্যাপক জিনিস যেগুলা আজকে জানা হলে এগুলি জরুরি বিষয় অনেক সময় না জানার কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ সুবাহ আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা বিলাইক আসসালামু আলাইকুম ওয়া